এই জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জমিদাতা জনাব দুলাল বেরিস্টার দিক নির্দেশনায় রফিক কমিশনার জমিদাতা জনাব দুলাল বেরিস্টার দিক নির্দেশনায় রফিক কমিশনার সর্বহালতে জামিয়ার পাশে ছুটে এসেছেন আব্দুর রাজ্জাক ও লালমিয়া মাস্টার জামিয়ার তরে করেছে যারা ঘাম ঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত যাদের ত্যাগে পেয়েছি আমরা সুন্দর জামিয়া ধন্য হোক তাদের সবার আখেরাত দুনিয়া যাদের ত্যাগে পেয়েছি আমরা সুন্দর জামিয়া ধন্য হোক তাদের সবার দুনিয়া যাদের ত্যাগে পেয়েছি আমরা সুন্দর জামিয়া ধন্য হোক তাদের সবার আখেরাত দুনিয়া প্রতি বদলা নাকি যাক তাদের আমলে বদলা নাকি যাক তাদের আমলে যারা নিজেদেরকে সামিল করেছে জামিয়ার ছায়াতলে এই জামিয়ার তরে করেছে যারা ঘাম ঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামছরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত নাম না জানা আরো অনেকেই সহযোগী জামিয়ার তাদের হৃদয় হোক আলোকিত মিটে যাক কাধার নাম না জানা আরো অনেকেই সহযোগী জামিয়ার তাদের হৃদয় হোক তাদের হৃদয় হোক আলোকিত মিটে যাক আধার প্রতি হরফের বদলা নেকি যাক তাদের আমলে প্রতি হরফের বদলা নেকি যাক তাদের আমলে যারা নিজেদেরকে সামিল করেছে জামিয়ার ছায়াতলে এই জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘাম ছড়া মেহন তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জমিদাতা জনাব দুলাল বেরিস্টার দিক নির্দেশনায় রফিক কমিশনার জমিদাতা জনাব দুলাল বেরিস্টার দিক নির্দেশনায় রফিক কমিশনার সর্বহাল জামাতে জামিয়ার পাশে ছুটে এসেছেন আব্দুর রাজ্জাক ও লালমিয়া মাস্টার এই জামিয়ার তয় করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত জামিয়ার তরে করেছে যারা ঘামঝরা মেহনত তাদের মধ্যে অন্যতম মরহুম হজরত